كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সামুদ জাতি নিজের বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করল যখন সেই জাতির সবচেয়ে বড় হতভাগ্য লোকটি খেপে গেল আল্লাহর রসুল তাদেরকে বলল সাবধান আল্লাহর উটনিকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনিটিকে মেরে ফেলল অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের ওপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন আর তিনি তার এই কাজের খারাপ পরিণতির কোনো ভয় করেন না